السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين আলিহি আজমাইন প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন আছেন সুখে এবং শান্তিতে এবং আপনারা আপনাদের পরিবার পরিজন সন্তানদেরকে নিয়ে রয়েছেন সুখে আল্লাহ সুবহানুয়া তালা আমাদের সকলকে সুখে শান্তিতে সমৃদ্ধিতে তা আমাদের সন্তানদেরকে নিয়ে খুব ভালোভাবে জীবনযাপন করা তৌফিক দান করুন সেই প্রত্যাশা রেখে আজকে আমরা সোনালী শিশু অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আর সোনালী শিশু অনুষ্ঠানে আমরা গত পর্ব ধরে আলোচনা শুরু করেছিলাম যে আমাদের পিতামাতার ইন্তেকালের পর তাদের প্রতি আমাদের কি করণীয় থাকে সেখানে আমরা গত পর্বে বলেছিলাম যে পিতামাতার ইন্তেকালের পর আমাদের সবচেয়ে বড় যে প্রায়োরিটি থাকে সেটি হচ্ছে তাদের যদি কোনো ওয়াদা প্রতিশ্রুতি থাকে তাদের যদি কোনো লোন থাকে ঋণ থাকে এবং তাদের যদি কোনো ওসিয়ত থাকে তাহলে সেগুলো পূর্ণ করা এটি হচ্ছে আমাদের প্রথম কাজ দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে তাদের জন্য দোয়া করা এই জন্য ক্ষমা প্রার্থনা করা এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে গত পর্বে আমরা যে হাদিসটি আলোচনা করেছিলাম সে হাদিসে আবু দাউদ হাদিসটি এসছে মালিক এবনে রাবিয়া আসাঈদ রাদি আল্লাহ তিনি বলেছেন যে একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার পিতামাতার আর কি অধিকার থাকে তার উপর বলেছেন পাঁচটি জিনিস আসলাত আলাইহিমা ও ইনকাজ ও ইল্লা এবং ও ইকরাম সদিকিহিমা এই পাঁচটি বিষয় সেখানে বলা হচ্ছে এবং প্রথম যে দুটো বিষয় সেই দুটো বিষয় হচ্ছে পিতামাতার মৃত্যুর পর তাদের জন্য আসলাত আলহিমা তাদের জন্য দোয়া করা আল্লাহর কাছে ওল ইস্তেকফার হুমা এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ ইমাম বখার রহমুল্লাহ তার আল আদাব আল মুফরাদ গ্রন্থে আবহরাদ আল্লাহ আনহুর হ্যাঁ, একটি বিষয় বর্ণনা করেছেন মোহাম্মদ ইবিন সিরিন রহমুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন কুন্না আন্দা আবি হরাতা রাদি আল্লাহ তালাহ আমরা একবার আবু রাদি আল্লাহ কাছে ছিলাম ফাকাল তিনি বলেন আল্লাহ ফিরিলি আবি হুরায়রা ওয়ালি উম্মিহি ওয়ালিমান ইস্তাগফারালাহুমা হ্যাঁ আল্লাহ তুমি আবু হরার বাবাকে মাফ করে দাও আবু হরার মাকে ক্ষমা করে দাও এবং যারা আবু হরায়রা তার বাবা মার জন্য আবু হরার বাবা মার জন্য যারা ক্ষমা চায় তাদেরকেও তুমি ক্ষমা করে দাও সুবাহ আল্লাহ হামদি আবহারাদি আল্লাহ তালাহু তিনি আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ ফির লি আবি হোরায়রা ওয়ালি উম্মিহি আল্লাহ তুমি আবহরারাকে ক্ষমা করে দাও এবং আবহরারার মাকে ক্ষমা করে দাও এবং যারা আবহরারা এবং তার মার জন্য ক্ষমা চায় তাদেরকেও তুমি ক্ষমা করে দাও করা মোহাম্মদ محمد بن سيرين رحمه الله তিনি বলছেন فنحن نستغفر لهما حتى ندخل في دعوه ابي هريره رضي الله تعالى এবং এই জন্য আমরা আবহরারা এবং তার মায়ের জন্য দোয়া করি যাতে আমরা আবহাওয়ার যে দোয়া প্রার্থনা সে প্রার্থনার মধ্যে যাতে আমরা পড়ে যাই কারণ তিনি বলেছেন হে আল্লাহ তুমি আবহরাকে ক্ষমা করে দাও আবহরার মাকে ক্ষমা করে দাও এবং যারা আবহরারা এবং তার মায়ের জন্য ক্ষমা চায় তাদেরকেও ক্ষমা করে দাও অর্থাৎ আমরা যাতে আবহরার এই দোয়ার মধ্যে পড়ে যাই এই মর্যাদা কর এই মোবারক দোয়ার মধ্যে যদি আমরা যাতে অন্তর্ভুক্ত হয়ে যাই এই জন্য আমরা আবহাওয়া এবং তার মায়ের জন্য দোয়া করি সুহান আল্লাহ হামদি এত সুন্দর ঐতিহ্য এত সুন্দর ঐতিহ্য এত চমৎকার কালচার এত চমৎকার যে প্রথা মূল্যবোধ এটা আমরা কোথায় পাবো সোভান আল্লাহ হামদি এটি খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের দরকার আমরা এরপরে আবহাওয়া আল্লাহ তালন আরেকটি হাদিস তিনি বলছেন এবং খুবই বিখ্যাত হাদিসটি আমরা কিছুক্ষণ আগেও বলেছিলাম আগে গত পর্বে আমরা বলেছিলাম সেটি হচ্ছে আল আউসাদ গ্রন্থে আত্মাউরান রহমুল্লাহ তিনি ঘটনাটি বর্ণনা করেছেন এবং তারা বলেছেন যে আবু ইমাম বখার এবং মুসলিমের শর্ত অনুসারে হাদিসটি সহি এবং আল হাইসামি রহমুল্লাহ তার আল মেজমা গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন যাই হোক হাদিসটি হচ্ছে তিনি বলেছেন ফায়াকুলু ফায়াকুলু যে একজন ব্যক্তি একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু জান্নাতে কোনো একজন জান্নাতের মর্যাদাটা জান্নাতে তিনি উন্নীত করে দেবেন উঠিয়ে দেবেন লায়ার ফাউদ্দারাজাত লিল আবদি সালিহি ফিল জান্নাতে একজন নেককার বান্দার মর্যাদা আরো আল্লাহ সুবহান তারা উত্তোলিত করবেন তখন সে ব্যক্তি বলবে আন্না লি হাদিহি আল্লাহ কোথেকে আমার হঠাৎ করে মর্যাদা বাড়লো আমি তো এখানে কোনো আমল করতে পারছি না তখন আল্লাহ সুবহান বলবেন যে তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে ফার করেছে এই জন্য আমি তোমার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি অতএব আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পিতামাতার ইন্তেকারের পর তাদের জন্য দোয়া করা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে তাহলে আল্লাহ সুবহান তাদের মর্যাদাকে একদিকে হচ্ছে তাদের কবর অথবা অথবা অথবা তাদের যে জাহান্ন জাহান্নামের শাস্তি এগুলো আল্লাহ সুবহানুয়া তালা দূর করে দেবেন অথবা আল্লাহ সুবহানুয়া তারা যদি জান্নাতি হয়ে থাকেন তাহলে জান্নাতে তাদের মর্যাদাকে তাদের স্টেটাসকে তাদের পজিশনকে আরও ইনশাল্লাহ ইলিভেট করে দেবেন আল্লাহ সুবহানুয়া তালা এটা আজকের প্রথম সাবজেক্ট যার উপর আমরা আলোচনা করলাম দ্বিতীয় যে পয়েন্ট আজকের তা হচ্ছে পিতামাতার ইন্তেকালের পরে এটি হচ্ছে তৃতীয় মূলনীতি আমরা প্রথম মূলনীতি বলেছিলাম যে পিতামাতার মৃত্যুর পর ইমিডিয়েটলি আমাদের দায়িত্ব হচ্ছে তাদের ওসিয়ত পূর্ণ করা তাদের দিয়ে তাদের যে লোন রয়েছে সেই লোন বা ঋণ পূর্ণ করা এবং তাদের কোনো শপথ প্রতিশ্রুতি থাকলে সেটা পূর্ণ করা দ্বিতীয়ত মূলনীতি হচ্ছে তাদের জন্য দোয়া এবং ক্ষমা প্রার্থনা করা তৃতীয় মূলনীতি লিখে রাখবেন তা হচ্ছে যে তাদের আত্মীয়দের সাথে তাদের আত্মীয়দের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং তাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের প্রতি এহসান করা তাদের সাথে ভালো সম্পর্ক রাখা সদাচরণ করা এবং এখানে দেখুন ইমাম মুসলিম রাহেমুল্লাহ ইবনি অমর আদি আল্লাহ তালহ থেকে বর্ণনা করেছেন খুবই বিখ্যাত এই ঘটনাটি আমরা আগের পরেও কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম সেই বিষয়টি হচ্ছে এরকম যে একবার অমর আদি আল্লাহ তালাহু তিনি মাক্কায় বের হলেন মক্কার তিনি ঘুরছিলেন অলিতে গলিতে একটু তিনি রাস্তায় তিনি হাঁটছিলেন কেন লহু হিমারুন আলাইহি রাহিলাতি যখন তিনি যেই বাহনে চড়তেন এই বাহনটি যদি কখনো ক্লান্ত হয়ে পড়তো তখন তিনি একটি হেমার গাধার উপর তিনি ডানকি ডানকির উপরে তিনি একটু রেস্ট নিতেন তিনি সেখানে একটু বিশ্রাম নিতেন কিন্তু এবং তার একটি পাগড়ি ছিল পাগড়ি দিয়ে তিনি তার মাথাটিকে বেঁধে রাখতেন একদিন আবদুল্লাবিন অমর আদি আল্লাহ তালাহন ওই রকম তার ওই গাধাটির উপর তিনি এরকম বিশ্রামরত অবস্থায় ছিলেন ইজমার রবিহি আরবিউন একজন বেদুইন তার পাশে দিয়ে যাচ্ছিলেন ফাকওয়ালা তখন তিনি বললেন আলাস্তা ইবনু ফুলানিন তুমি কি ওই লোক নও তুমি কি ওই লোক নও তখন তিনি বললেন ফাঁকালা বালা তিনি বললেন ওই বেদুইন তিনি বললেন হ্যাঁ ফা আতহুল হেমারা তখন তিনি তাকে তার গাধাটি দিয়ে দিলেন ফকলা ইরকা ভাজা তিনি বললেন এটাতে তুমি চড়ো এটা তোমার এখন থেকে ওয়াখুদ আল হামামাতা এই যে আমার পাগড়িটা এই পাগড়িটা তুমি গ্রহণ করো ওয়াকলা এবং তিনি বললেন উস দুধ বিহা রাসাক এটি দিয়ে তুমি তোমার মাথা বাঁধো অর্থাৎ পাগড়ি দিয়ে তোমার মাথা বাঁধো পাগড়িটি তিনি তাকে প্রদান করলেন ফকলা লহু বাদু আসহাবিহি তখন এমনি অমর আদি আল্লাহ তালাহর সঙ্গীদের মধ্যে কেউ কেউ তাকে বললেন গাফার আল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন অতয় তাহাদাল আরবি হেমার কুন্তে তারাও তোরাও আপনি এই বেদুইনকে আপনি সেই গাধাটি দিয়ে দিলেন যার উপর আপনি একটু বিশ্রাম নিতেন এটি আপনি তাকে দিয়ে দিলেন ও আমামাতান কুন্ততা শুদ্ধ বিহার রাসাক এবং আপনার আপনার মাথার পাগড়ি দিয়ে দিলেন যে পাগড়ি দিয়ে আপনি আপনার মাথাকে বাঁধতেন তা আপনি দিয়ে দিলেন ফাকলা তখন তিনি বললেন ইবনে অমর আদি আল্লাহ তিনি বললেন ইন্নি সামেত রাসুল আল্লাহ সাল্লাহ আলী ওসালাম ইয়াকুলু আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি ইন্নামিন আবার বিররি আহলা উদ্দি আবিহি যে কোনো একজন ব্যক্তি তার মৃত্যুর পর তার যারা আত্মীয় স্বজন তার ভালোবাসার লোক যারা তাদের সাথে তাদের সন্তানরা যদি সম্পর্ক রক্ষা করে তাদেরকে যদি ভালোবাসে তাদের সাথে যদি সদাচরণ করে তাহলেই হচ্ছে পিতা মাতার প্রতি সর্বোত্তম সদাচরণ করা হলো অর্থাৎ আপনার মৃত্যু আপনার পিতা বা মাতার মৃত্যুর পর আপনি তার প্রতি সদাচরণ করবেন কিভাবে তার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ পন্থা হলো যে পিতা মাতার ভালোবাসার ব্যক্তিদের সাথে ভালো আচরণ সদাচরণ অনুগ্রহ অনুকম্পা এবং তাদের আনুগত্য অনুসরণ করা এর উপরই মূলত রয়েছে বিশেষ বিশেষ বিশেষ প্রমুখ কল্যাণ এর মধ্যে নিহিত রয়েছে আমরা তাহলে এই জায়গাটিতে দেখলাম যে ইবনে অমর আদি আল্লাহ তালাহ তিনি এই বেদুইনকে তার নাম জিজ্ঞেস করে তিনি বুঝতে পারলেন যে অমর আদি আল্লাহ তালাহর সাথে এই ব্যক্তির এই ব্যক্তির বন্ধুত্ব ছিল ভালোবাসা ছিল এই ব্যক্তির বন্ধুত্ব ছিল ভালোবাসা ছিল এবং দিস ইজ হোয়াই ইবনে অমর আদি আল্লাহ তালু রেসপেক্টেড দিস ম্যান তিনি তাকে সম্মান করলেন এবং সম্মান কেন করলেন because he was a man of love and like for his father তার বাবার ভালোবাসার ভালো লাগার মানুষ তিনি ছিলেন এটি ইবনে ওমরদি আল্লাহ তিনি এরকম কাজই করতেন আরও কয়েকটি ঘটনা আমরা ইবনে ওমরদি আল্লাহ বর্ণনা করব তারপর আমরা কিছু অন্য একটি পয়েন্টে যাব তো এখানে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি তা হচ্ছে পিতামাতার ইন্তেকালের পর তাদের প্রতি সদাচরণ করার সর্বোত্তম একটি পন্থা আল্লাহ রাসুল সাল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন তা হচ্ছে পিতামাতার যারা ভালো এবং ভালোবাসার ব্যক্তি যাদেরকে পিতামাতারা পছন্দ করতেন যাদের সাথে তাদের বন্ধুত্ব ছিল যাদেরকে তারা মাঝে মাঝে ভিজিট করতে যেতেন যাদের সাথে তাদের কথোপকথন হতো যাদের সাথে তাদের উঠা বসা হতো যাদের সাথে তাদের কোনো না কোনো এক সময়ে বন্ধুত্ব তৈরি হয়েছিল এরকম লোকদেরকে খুঁজে বের করে তাদের সাথে সদাচরণ করা তাদের সাথে ভালো আচরণ করা এটি কিন্তু রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের সন্না ছিল এবং সাহাবাই কামরাদি আল্লাহ তালা আনহুম এটিকে এভাবে ধরে রেখেছেন রাসুল্লাহ সাল আলী হোসেনের বক্তব্য অনুসারে আমরা এরপরে যে বিষয়টি দেখি আমরা একেবারে প্রথমে প্রথম পর্বে যে হাদিসটি উল্লেখ করেছিলাম আজকের শুরুতে যে হাদিসটি বলেছে সেখানে রাসুল্লাহ সাল্লাহ হাসান বলেছেন ওয়াসলাতুর রাহিম আল্লা তিলাতুসলু ইল্লা বিহিমা ও ইকরামু সদিকিহিমা সর্বশেষ পাঁচটি পিতামাতার মৃত্যুর পর পাঁচটি যে দায়িত্বর কথা ওই হাদিসে উল্লেখ করা হয়েছে তোমধ্যে একটি সর্বশেষ যে দুটো পয়েন্ট ছিল তোমধ্যে একটি ছিল যে তাদের মৃত্যুর পর তাদের সাথে সম্পর্কিত এক্সক্লুসিভলি তাদের যারা রিলেটিভ ছিল তাদের সাথে সম্পর্ক রক্ষা করা খুঁজে বের করে হয়তো বা আপনার কোনো আত্মীয় নন আপনার সাথে কখনোই পরিচিত হয়নি কিন্তু আপনার বাবার সাথে তাদের এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে তাদেরকে বের করা ও এক রম সদিকিম এবং তাদের বন্ধু বান্ধবদেরকে একরাম করা তাদেরকে সম্মান তাদেরকে মর্যাদা প্রদর্শন করা এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা ইবনে হাইবান রহেমুল্লাহকে দেখি তার সহিহে আরেকটি ঘটনা বর্ণনা করেছেন আবু আল আবু বরতারাদি আল্লাহ তার তিনি বলছেন কদিম তু আল মেদিনাত আমি একবার মদিনায় আসলাম ফা আতানি আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে ওমর আমার কাছে আসলেন রাদি আল্লাহ তালানহুয়া ফাকওয়ালা আতাদি লিমা আতাইতুক এবং এসে বলেন আপনি কি জানেন কেন আমি আপনার কাছে এসেছি কলা তিনি বললেন আবু বরদার দিয়ে আল্লাহ বললেন লা আমি বললাম না কলা তখন তিনি বলেন সামে তো রাসুল্লাহ সাল্লাম ইয়াকুলু আমি রাসুল্লাহ বলতে শুনেছি মান আহাব্বা কবরিহি ফাল ইয়াসিল ইখওয়ান আবিহি বাদাহু তোমাদের কেউ যদি তার পিতামাতার মৃত্যুর পর পিতামাতার সাথে কবরের সাথে পিতামাতার কবরে পিতামাতার সাথে সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চায় পিতামাতা মারা গিয়েছেন তারা এখন কবরে স্টিল তাদের সাথে যদি আত্মীয়তার সম্পর্ক বা সম্পর্ক রক্ষা করতে চায় তাহলে সে যাতে পিতামাতার যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে যাতে সম্পর্ক তৈরি করে তাদের মৃত্যুর পর ওয়াইন কানা ওয়াইন্নাহু কানা বাইনা আবি ওমর ওয়া বাইনা আবিকা ইখাউন ওয়া উদ্দুন ফা আহবাবতু আন আসিলা দালিক এবং তিনি বললেন দেখুন এখানে আবু বরদার রাজি আল্লাহ তালানহু আবু বরদার সাথে কিন্তু ওমরের রাজি আল্লাহ তালানহু কিন্তু বন্ধুত্ব ছিল না বন্ধুত্ব ছিল আবু বরদা এর বাবার সাথে আবু বরদা এর বাবার সাথে বন্ধুত্ব ছিল এবং এই জন্য এমনি ওমর রাজি আল্লাহ তালানহু বললেন যে ওয়া ইন্নাহু কানা বাইনা আবি ওমর আমার বাবা অমর ওয়াবাইনা আবিকা এবং তোমার বাবার মধ্যে ছিল ইখা উন বন্ধুত্ব ভ্রাতৃত্ব অবুদ্দন এবং ভালোবাসা এই কারণে আমি চেয়েছি যে আমার পিতার মৃত্যুর পরেও তোমার পিতার অনুপস্থিতিতেও আমি তোমাদের সাথে সম্পর্ক রক্ষা করি দেখুন সুহান আল্লাহ রাসুল্লাহ সাল আলী সাল্লাম রাসুল্লাহ আসলাম কথা বলেছেন অমর এমনি অমর আদি আল্লাহ শরীকে আরও কতটুকু প্রসারিত করেছেন আমরা শুধুমাত্র পিতামাতার মৃত্যুর পর পিতামাতার সাথে যারা কানেক্টেড ছিল তাদের সাথে কানেক্টেড হওয়ার কথা বলছি না পিতামাতা তারা যাদের সাথে কানেক্টেড ছিল যাদের সাথে রিলেটেড ছিল যাদের সাথে তাদের সম্পর্ক ছিল তাদের সন্তানদের সাথে পিতামাতার সম্মানে তাদের সাথে সম্পর্ক রক্ষা করা এটা আমরা ইবনে অমর আদি আল্লাহ তাল্লাহর কাছ থেকে শিখেছি তার কাছ থেকে আমরা দেখলাম এবং ইমাম ইবনে হাব্বান রাহেমউল্লাহ তার সহি হাদিসটি বর্ণনা করেছেন আবু ইয়ালা তিনিও হাদিসটি বর্ণনা করেছেন এবং এই সিলসিল আলা হাদিস সহি হাতে নাসরুদ্দিন আলবানী রহমুল্লাহ এটিকে হাদিসটিকে সহি হিসেবে উল্লেখ করেছেন ইবনে অমর আদি আল্লাহ তাল আরেকটি ঘটনা বর্ণনা করছে তিনি বলছেন আন্না রাসুল আল্লাহ সাল্লাম কল রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইহফাজ উদ্দা আবি কালা তাক্তাহু তুমি তোমার বাবার ভালোবাসার লোকগুলোকে তুমি আহ ভালোবাসার লোকগুলোর সাথে তুমি সম্পর্ক রক্ষা করো লা তাক্তাহু তুমি সেই সম্পর্ককে ছিন্ন করো না তোমার বাবার যে ভালোবাসা ভালোবাসার লোক তাদের সাথে সম্পর্ক রক্ষা করো তাদেরকে সম্পর্ক ছিন্ন করো না ফায়ুত ফি উল্লাহ নোরাক তাহলে আল্লাহ সব সুবহান তোমার নূর তোমার যে আলো আল্লাহর পক্ষ থেকে যে যে নূর এই নূর আল্লাহ সুবহান তালা নিভিয়ে দেবেন ইমাম তরবার রহমুল্লাহ তার আল আউসাদ গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন ওয়া ইসনাদ হাসানুন এটা হাসান একটি ইসনাদ আল হাইসামি রহমউল্লাহ তার আল মাজমা গ্রন্থেও এই হাদিসটিকে হাসান হিসেবে উল্লেখ করেছেন তাহলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় বললাম যে রাসুল্লাহ সাল আলী হাসালাম বলেছেন যে ইজ আল এহফাজ উদ্দাবিকা নূরক আল্লাহ সুবহানুয়ালা যাতে আমাদের নূরগুলোকে অব্যাহত রাখেন আমাদের পিতামাতার সাথে ভালো সম্পর্ক রক্ষা করার পর আজকের তৃতীয় পয়েন্ট যে বিষয়ে আমরা আলোচনা করব বলেছিলাম তা হচ্ছে আর সদাকাত জন্য দান সাদাকা করা পিতামাতার সাথে আমরা তাদের জন্য আমরা আল্লাহকে দোয়া করব ক্ষমা প্রার্থনা করব এবং তাদের আত্মীয় বা বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক রক্ষা করব এটি তো তৃতীয় পয়েন্ট গেল আমরা চতুর্থ যে পয়েন্টটি আলোচনা করতে চাচ্ছি সেই চতুর্থ পয়েন্ট হলো যে পিতামাতার জন্য দান সাদাকা করা তাহলে আমরা এর মধ্যে প্রথম একেবারে প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম একটি পয়েন্টে আজকের এই পর্বে আমরা তিনটি পয়েন্ট আলোচনা করছি তার মধ্যে সর্বশেষ পয়েন্টটি হলো এটি তার মানে হচ্ছে তাদের ইন্তেকালের পর তাদের জন্য যতটুকু দান সাদাকা করা সম্ভব ততটুকু দান সাদাকা তাদের জন্য করে দেয়া এখানে দেখুন ইমাম বখারি এবং মুসলিম আর নাসাই রহমুল্লাহ আবু দাউদ রহমাহুল্লাহ তারা সকলেই তারা ইবনে আব্বাস আদি আল্লাহ তালাহু থেকে একটি হাদিস বর্ণনা করছেন তারা বলছেন যে আন্না রাসু আন্না রাজুরান কল আলী নাবিয়ে সাল্লাহ আলিয়া একজন ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বললেন ইন্না উম্মি তুফিয়াত আমার মা মারা গিয়েছেন আয়ান ফাউহা ইন তসদ্দক্ত আনহা তার কি কোনো কল্যাণে আসবে যদি আমি তার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করি আমি তার পক্ষ থেকে দান সাদাকে করি তাহলে কি তা তার কোনো কল্যাণে আসবে কওয়ালা রাসুসলাম বললেন নাম তিনি বললেন হা তখন কওয়ালা তিনি বলেন ফলি মাহারামান ফানা উশহিদুকে আন্নি তাসদ্দক্ত বিহা বিহি আনহা যে আমি আমার একজন মাহারাম রয়েছে এবং আমি আপনাকে সাক্ষী রেখে বলি ইয়া রাসুলাল্লাহ আমি আমার মায়ের পক্ষ থেকে তার প্রতি সাদকা করছি তার প্রতি আমি দান করছি চ্যারিটি করছি আমার মায়ের পক্ষ থেকে এখানে আমরা দেখি যে কিভাবে সাহাবাই কামরতি আল্লাহ তালা আনহুম তারা দানের ব্যাপারে বাবা মার দানের ব্যাপারে তারা উদ্গ্রীব ছিলেন ইমাম তিরমিজি রহমহুল্লাহ ছাড়া আর সকলেই আমরা যে পাঁচটি হাদিসের কথা ইমাম বখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ এবং এবং নাসাই এবং ইমরি মাঝে তারা এই পাঁচটি গ্রন্থে আল্লাহ তালা একটা হাদিস এসেছে যে আন্না রজুরান কল আলী রাসুল একজন ব্যক্তি রাসুল ইসলামের কাছে এসে বলেন ইয়া রাসুল্লাহ ইন্না উমি উক্তুতুলিয়াত নাফসাহা যে আমার মা মারা গিয়েছেন ও অজন্য হলাউ তাকাল্লামাত তা সদ্দাকাত আমি ধারণা করছি তিনি যদি কথা বলতে পারতেন তাহলে তিনি অবশ্যই কিছু দান সাদাকার কথা বলতেন দান সাদাকা তিনি করতেন লাহা আজরুন ইন তা তো আনহা আমার আমি যদি তার পক্ষ থেকে দান করি তাহলে কি তিনি তার পাবেন কওয়ালানা আম রাসুসলাম বললেন হ্যাঁ অবশ্যই অবশ্যই পাবে এখানেও আমরা দেখি যে রাসুল্লাহ সাল আলী আসলাম দানের ব্যাপারে পিতামাতার ইন্তেকালে দানের পর দানের ব্যাপারে বলেছেন ইমাম অত্তবরান রহমুল্লাহ আল্লাহ আউসদ গ্রন্থে উল্লেখ করেছেন রাসুসলাম বলেছেন মা আলা আহাদিন ইদা আরাদ আইয়া ইবনাইহিমা মিন গায়রি আইয়ান কুসামিন উজুরিহিমা শাইউন কোন একজন ব্যক্তি যদি তার পিতামাতার জন্য দান করে তাদের ইন্তেকালের পর তাহলে তার পিতামাতাও এই দানের কারণে স্বভাব পাবে এবং এই ব্যক্তিও সমান স্বভাব পাবে কারো আমল নামা থেকে একটুও কমতি হবে না তার মানে আপনি একা যদি পিতামাতার জন্য দান করেন আপনি দান করলে পিতামাতাও সব পাবে আপনিও সমান সব পাবেন আর আপনি যদি শুধু আপনার জন্য দান করেন তাহলে শুধুমাত্র আপনি স্বভাব পাবেন এবং আপনার পিতামাতা সব পাবেন আপনি যতটুকু সব পাওয়ার কথা ততটুকুই আপনি পাবেন আপনি যদি পিতামাতার জন্য দান করেন অতিরিক্তভাবে তারা আপনার সমান স্বভাব পেয়ে যাবে এটি খুবই গুরুত্বপূর্ণ পিতামাতার প্রতি আমাদের এতটুকু অবশ্যই দায়িত্বশীলতা থাকা দরকার সর্বশেষ যে হাদিসটি বর্ণনা করছি তা হচ্ছে ইমাম মালিক রহমুল্লাহ নাসাই রহমুল্লাহ সাইদ ইবনে আমর ইবন সুরাহবিল থেকে বর্ণনা করেছেন যে তিনি তার পিতা তার দাদা থেকে হাদিসটি বর্ণনা করছেন যে খারাজা সাদ ইবন ওবাদা মান নবী সাল্লাম ফি বাদমা গাজী সাদ ইবনে আল্লাহ তালাহ কোনো যুদ্ধে রাসুল্লাহ সাল্লাহ সাথে বের হলেন এমনই সময় মদিনায় তিনি তার মাকে রেখে গিয়েছেন তার মায়ের মদিনায় তার মৃত্যুর সময় চলে আসলো এবং তিনি মারা গেলেন ফাকিল আলাহা তার মৃত্যুর আগে তাকে বলা হলো যে ওসি আপনি কিছু ওসিয়ত করুন আউসে কিছু ওসিয়ত করেন ফাঁকা তিনি বলেন ফিমা ওসি আমি কি দিয়ে ওসিয়ত করবো আলমালু মালু সাদ সম্পদ তো সাদের আমি কি হবে ওসিয়ত করবো ফতুফিয়াত কবলা ইয়াকদিমা সাহাদুন সাদ মুদিনায় ফিরে আসার পূর্বেই তার মা তখন মারা গেলেন ফালাম্মা কাদিমা রাজা আলী দায়ালিকালাহু যখন সাদ ফিরে আসলো তখন তার জন্য এই কথাটি বলা হলো যে আপনার মা এরকম এরকম বলেছিলেন ফাঁকা তখন তিনি রাসুলের কাছে গিয়ে বলেন ইয়া রাসুল্লাহ হাল ইয়ান ফাউহা আন আত্মা সদ্দা কানহা আমি তার পক্ষ থেকে দান করি তাহলে কি তাতে তার কোনো লাভ হবে কলা আর নবী সাল্লাহ সাল্লাম বললেন নাম হ্যাঁ অতএব এরপর সাদি আল্লাহ তিনি বলেন আমার এই বাগানটি এই বাগানটি আমার মায়ের জন্যে আমি সাদাকা করে দিলাম আমার এই বাগানটি এবং নাম ধরে তিনি বললেন যে আমার এই বাগানটি আমি আমার মায়ের জন্য সাদাকা করে দিলাম এখানে দেখুন প্রিয় দর্শক আমরা রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে দেখি যে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি সাহাবাই কারণদের মধ্যে কিভাবে স্পিরিটকে একেবারেই তিনি তিনি স্প্রেড করে দিয়েছেন স্পিরিটকে তিনি কিভাবে জাগরুক করেছেন শক্তিশালী করেছেন প্রতিষ্ঠিত করে দিয়েছেন আমাদের পিতামাতার পর চলুন না আমরা তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি চলুন না আমরা তাদের জন্য ক্ষমা চাই চলুন না আমরা আমাদের পিতামাতার মৃত্যুর পর তাদের আত্মীয় স্বজন অথবা তাদের ভালো লাগার ভালোবাসার মানুষগুলোকে খুঁজে বের করি তারা যদি মারা গিয়ে থাকে ইতিমধ্যে তাহলে তাদের যারা পরিচিত ছিল তাদের যারা বন্ধু বান্ধব ছিল তাদের সাথে একটু আমরা সম্পর্ক রক্ষা করি সর্বশেষ হচ্ছে আমরা তাদের জন্য যত দূর সম্ভব দান সাদাকা করি করি আল্লাহ সুবাহানুমতার পিতামাতার প্রতি এতটুকু আনুগত্য এতটুকু অনুগ্রহ প্রদর্শন এহসান সদাচরণ সদ্ব্যবহার প্রদর্শনের মতো তৌফিক আমাদেরকে দান করুন এই কথা বলে আজকে এখানে শেষ করব প্রিয় দর্শক আল্লাহ সুবাহানুমতাল আমাদের সকলকে সুখে এবং শান্তিতে রাখুন ওয়াহাদা ওসল্লাহ সুবাহানুমত আলা আলা নবীনা মোহাম্মদ ওয়াল আলহি ওসাহাবি আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত